Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কিতাব উত্তাহিদ এর দাস শোনার জন্যে আল্লাহ সুবাহ আমার খালেক তিনি আমার স্রষ্টা আমার পরিচালক আমার রেজেকের মালিক আমার জীবন মরণ সব কিছুর মালিক আমার মাবুদ আমি তার বান্দা আমি তার আবাদত করব তার সৃষ্ট জীব তার পরিচালিত একটি মানুষ অতএব সেই আল্লাহ সুবাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার জন্য থাকবে আমার অগাধ ভালোবাসা আর এই ভালোবাসা একজন মানুষ আর একজন মানুষকে ভালোবেসে থাকে সেটাই নয় বরং এই ভালোবাসা হবে আল্লাহ সুবাহানুয়া আল্লাহর কাছে নত হওয়ার দিক থেকেই এ ভালোবাসা হবে আল্লাহ সুবাহানুয়া তাল্লাহকে সর্বোচ্চ সবচেয়ে বড় মনে করার দিক থেকে এবং আল্লাহ সুবাহ আল্লাহর নির্দেশ ও নিষেধ পালন করার দিক থেকে এ ধরনের ভালোবাসা পাওয়ার অধিকার রাখেন পৃথিবীর বুকে একজনেই তিনি হলেন আল্লাহ সুবাহ আর কেউ না যেটি হলো আবাদতের দৃষ্টিকোণ থেকে ভালোবাসা এ ভালোবাসা যখন অন্য কাউকে দেওয়া হবে আল্লাহ সুবাহ হতে সমপর্যায় কাউকে মনে করে তাকে যদি এই ভালোবাসা দেওয়া হয় সেটার নামই হলো শির আমরা এ বিষয়ে সোরাতুল বাকার একটি আয়াত শুনেছি এরপরে আমরা আলোচনা করছিলাম আরেকটি আয়াতকে কেন্দ্র করে যেটি সুরাত তাওবা চব্বিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন সেখানে আটটি বিষয় তুলে ধরেছেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন এই আটটি বিষয়ের উপরে সব সময় আল্লাহ সুবাহ তার এবং তার রসুলের ভালোবাসা প্রাধান্য পাবে এটাই আল্লাহ রাবুল্লাহ আলমিন নির্দেশ দিচ্ছেন সেই আটটি বিষয়ের মধ্যে প্রথম হলো পিতামাতা বাপদাদা যারা উপরের দিকে রয়েছেন তারপরে হলো নিজেদের সন্তান সন্ততি যারা তারপরে হলো নিজেদের ভাই বোন যারা তারা তারপরে হলো স্ত্রীর জন্য স্বামী বা স্বামীর জন্য স্ত্রী এরপরে হলো যারা আরও আত্মীয় স্বজন রয়েছে প্রতিবেশী তারা এবং আরও রয়েছে যা সম্পদ ব্যবসা বাণিজ্য ও আবাস ভুবন বা মাতৃভূমি ইত্যাদি সব কিছু এগুলির উপরে আল্লাহ সুবাহানা ওয়াত আল্লাহর ভালোবাসাকে সবসময় প্রাধান্য দিতে হবে অর্থাৎ আল্লাহর ভালোবাসাকে ঠিক রাখার জন্য এগুলিকে যে কোনো মুহূর্তে বর্জন করার প্রস্তুতি থাকতে হবে এটাই হলো এগুলির উপরে আল্লাহর ভালোবাসার প্রাধান্য দেওয়া যদি আমি বলি যে আমার সন্তানকে আমি খুবই স্নেহ করি অতএব এই সন্তানকে আমি বাদ দিয়ে আল্লাহর নির্দেশে কোথাও বের হয়ে যেতে পারবো না তাহলে আমি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে পারিনি যদি আমি বলি আমার স্ত্রীর ভালোবাসা কেবলমাত্র আমার দাম্পত্য জীবন শুরু হলো তাকে ছেড়ে আমি আল্লাহর নির্দেশে অমুক জায়গায় যাব এটা হতে পারে না তাহলে আমি আল্লাহকে আমার স্ত্রীর চেয়ে বেশি ভালো বাসলাম না ঠিক ভাবে আমি যদি বলি যে আমার এত বিশাল ব্যবসা বাণিজ্য ধন সম্পদ এগুলিকে ছেড়ে আমাকে অন্য জায়গায় যেতে হবে এক মাসের প্রোগ্রামে গিয়ে আমাকে হজ করে আসতে হবে এটা আমার পক্ষে সম্ভব নয় না আমি আল্লাহকে তাহলে এবং তার রাসুলকে প্রাধান্য দিতে পারিনি কারণ আমি সম্পদশালী হয়েছি সামর্থ্য রয়েছে হজ করার আমার পর হজ ফরজ আমার বিশাল দুনিয়া জুড়ে ব্যবসা বাণিজ্য হলেও সেগুলি ছেড়ে আমাকে যেতে হবে সে হজ সম্পাদন করতে এটা আল্লাহর নির্দেশ আল্লাহকে যদি আমি বেশি ভালোবাসি এর প্রমাণ হলো তাহলে এগুলি ছেড়ে আমি আল্লাহ ডাকে দৌড়াবো আমার অফিসে অনেক ব্যস্ততা এক গ্লাস পানি খাওয়ার মতো সময় নেই এত ব্যস্ত আমি অফিসে কিন্তু মসজিদে ডাক এসে গেছে আল্লাহ আকবর হাইয়া আল সালাহ হাইয়া আল ফালাহ আমি যদি সত্যিকারই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে আমার এই সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আমি আল্লাহর ডাকে আগে সারা দিয়ে আসব তাহলে প্রমাণিত হবে যে আসলে আমি আল্লাহকে সত্যি ভালোবাসি এবং সব কিছুর উপরে আল্লাহকে প্রাধান্য দিই আর যখন দেখা যায় যে না আমার সন্তানের মায়া স্ত্রীর ভালোবাসা পিতামাতার শ্রদ্ধা বা ধন সম্পদের মোহ মমতা এগুলি ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিতে পারছি না তাহলে আমি আল্লাহকে কখনোই এগুলির উপরে ভালোবাসতে পারিনি প্রিয় বন্ধুরা তাই আসুন আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা হবে মানুষের সাথে গুরুত্বপূর্ণ সম্পৃক্ত যতগুলি জিনিস রয়েছে চাই ব্যক্তির দিক থেকে হোক অর্থের দিক থেকে হোক আর জন্মভূমি বা ঘর বাড়ি ইত্যাদির দিক থেকে হোক বা মানুষের কর্ম ব্যবসা ইত্যাদি থেকে হোক সব দিক থেকে সকল কিছুর ঊর্ধ্বে যখন আমরা আল্লাহ সুবাহ আলাকে প্রাধান্য দিতে পারবো তখনই আমরা সত্যিকারী মেন হিসাবে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে পরিচয় রাখতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা লেখক রাহমাহুল্লাহ এ পর্যায়ে তিনি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন সে হাদিসগুলি আমরা শুনব যেমন সহি বুখারি এবং মুসলিমের হাদিস সাহি বুখারিদ হাদিসটি হাদিস নাম্বার হলো পনেরো নম্বর হাদিস সাহি মুসলিমের হাদিস নাম্বার হলো চুয়াল্লিশ নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আনাস রদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন লাউমিনু আহাদুকুম তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারে না কখন কোন অবস্থায় যখন সে তার সন্তানকে হয়তো বেশি ভালোবাসবে অথবা তার পিতামাতাকে বেশি ভালোবাসবে আল্লাহ রাসুলের চেয়ে অথবা কোনো মানুষজনকে আল্লাহ রাসুলের চেয়ে বেশি ভালোবাসবে তখন সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না যখন সব কিছুর উপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা দিতে পারবে তখন সে ইমানদার হতে পারবে তো এই ভালোবাসার দিক থেকে আমরা এক নম্বর সিরিয়ালে যার স্থান এক নম্বর আসরণে তিনি হলেন আল্লাহ সুবাহান আল্লাহ রসুলের চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসত দ্বিতীয় নাম্বার আসনে যিনি তিনি হলেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহর চেয়ে তাকে ভালোবাসবো না তার চেয়ে আল্লাহকে ভালোবাসবো কিন্তু আল্লাহর চেয়ে তাকে নয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের পরেই যাকে ভালোবাসবো সবচেয়ে বেশি তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসবো মাখলুকের মাঝে যত কিছু রয়েছে সব কিছুর চেয়ে তাকে গোটা মাখলুকের চেয়ে সব মাখলুক এমনকি আল্লাহ রসুল সাল্লাম তিনিও মাখলুক অতএব সকল সৃষ্টি বস্তু জীব এর চেয়ে ভালোবাসবো আল্লাহকে তারপরেই মাখলুকের মাঝে সবচেয়ে যাকে ভালোবাসবো তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এজন্য আল্লাহ রসুল সাল্লাহ বলছেন লাই উমিনু আহাদুকুম তোমাদের কেউ ইমানদার হতে পারে না ইলাইহি যতক্ষণ না আমি তার কাছে হই অধিক প্রিয় দিহি দাম্পত্য জীবনের পরে যখন একটা সন্তান হয় কত যে সে প্রিয় হয় বলার অপেক্ষা রাখে না এটা যার সন্তান রয়েছে তিনি বুঝেন যখন অনেকগুলি সন্তান হয়ে যায় তখন হয়তো একটু কমে যায় কিন্তু যখন প্রথম যেটা হয় এই সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত নিজে না খেয়ে থাকবে তবু সন্তানকে খাওয়াবে নিজে সারা রাত জাগে থাকবে তবু সন্তানকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিবে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ওই সন্তানের চেয়ে কলিজার টুকরা সন্তানের চেয়ে যদি আমাকে বেশি ভালোবাসতে না পারে সেই ইমানদার নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন যে বিষয়টির গুরুত্ব দিয়েছেন আল্লাহর তাহিদের পরে সেটা হলো পিতামাতার প্রতি শ্রদ্ধা করা কোরআন মাজিদে অসংখ্য আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর আবাদত করার পরেই পিতামাতাকে শ্রদ্ধা করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম বলছেন সেই পিতামাতাকেও ছেড়ে দিয়ে তাদের উপরেও প্রাধান্য দিতে হবে আমাকে তবে এটা তাকে আল্লাহ রসুল সাল্লাহামকে বেশি ভালোবাসবো সেই পিতামাতার চেয়েও এটা আল্লাহ রহুসাল্লামের ব্যক্তিগত বিষয়ের জন্য নয় এটাও আবার আল্লাহ সুবাহ আলার এই নির্দেশে যেই আল্লাহ রাবুল্লাহ আলমিন পিতামাতাকে শ্রদ্ধার জন্য নির্দেশ দিয়েছেন সেই আল্লাহ রাবুল আলমিনের এই নির্দেশ আবার পিতামাতার চেয়েও আল্লাহ রসুল সাল্লাহামকে ভালোবাসতেন এবং ওয়ান্না সে আজমাইন পৃথিবীর বুকে সকল মানুষের চেয়ে চাই সেই প্রিয় স্ত্রী হোক বা স্ত্রীর প্রিয় স্বামী হোক সকল কিছুর চেয়ে এ হাদিসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস এ হাদিস যেন আমাদের একটা পরীক্ষার প্রশ্নপত্র হলো এ হাদিস প্রিয় বন্ধুরা আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রকম মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরিয়াতের বাইরে যাওয়ার সুযোগ তার সেথতের মানুষ ধর্ম মানতে পারে আল্লাহ সুবহান কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন প্রতিটি আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা আজ রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ আমরা যে দর্শ শুনছিলাম সেটি হচ্ছে ভালোবাসা এ ভালোবাসা কার জন্য হবে কি পরিমাণে হবে কোন ক্যাটাগরিতে হবে সে বিষয় নিয়েই আমরা আলোচনা করছিলাম সর্বোচ্চ ভালোবাসা যার জন্য হবে আবাদতের দৃষ্টিকোণ থেকে নত হওয়ার দৃষ্টিকোণ থেকে নিজেকে সমর্পণ করার দৃষ্টিকোণ থেকে তিনি হলেন আল্লাহ সুবাহান হুয়া তালা যেই ভালোবাসা কোনো মখলুকের জন্য হতে পারে না আল্লাহ সুবাহান হুয়া তালার পরেই মখলুকের জন্য যে ভালোবাসা সেই ভালোবাসা হবে সবচেয়ে যার জন্য তিনি হলেন আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের জন্য আমরা এই প্রসঙ্গে একটি সহি বুখারি এবং মুসলিমের হাদিস শুনছিলাম যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে সেই ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কলিজার টুকরা সন্তান তার শ্রদ্ধার পাত্র পিতামাতা এবং তার কাছে যত রকমের মানুষ রয়েছে সকলের চেয়ে আমি প্রিয় হতে না পারি এ প্রসঙ্গে আরেকটি হাদিস এসেছে যেটি সাহি বুখারিতে অমর রদিয়াল্লাহ আনহু তিনি বলছেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম আনটা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি আপনি আমার কাছে সবার চেয়ে ভালো সবার চেয়ে প্রিয় তবে আমার নিজের জানের চেয়ে আপনাকে প্রিয় করতে পারছি কারণ নিজের উপর আমার উপর আপনাকে কেমনে বেশি ভালোবাসি আমি আমার ছেলে সন্তান পিতা মাতা স্ত্রী বউ বাচ্চা যত কিছু রয়েছে সবার চেয়ে আপনাকে ভালোবাসি কিন্তু নিজের চেয়ে আমি পারছি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লায়া ওমার না ওমার তুমি এখন ইমানদার হতে পারো নাই অমর রাজিয়াল্লা আনহু তার মাথা যেন গরম হয়ে গেল কি ব্যাপার এখনো ইমানদার হতে পারিনি সাথে সাথে তিনি ঘোষণা দিয়ে দিলেন আবার ইয়া রাসুল আল্লাহ আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে এমনকি আমার নিজের চেয়েও আপনি হলেন আমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ রসুল সাল্লাম বললেন আল আন আল আন ইয়া উমার হে উমার তুমি এখন ইমানদার হয়েছ এখন তুমি আসল মমিন হয়েছ আল্লাহ আকবর তাহলে আমাদের অবস্থা আজকে কি দেখুন আমাদের সামান্য একটু যদি স্বার্থের আঘাত লাগে তাহলে আমরা ইসলামের বা আল্লাহ রাসুলের কোনো নির্দেশ পালন করতে পারি না একটু যদি আমাদের অসুবিধা হয় আর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কিভাবে তাকে ঘোষণা দিলেন ওমর আল্লাহ আনহুকে যে পৃথিবীর সব কিছুর চেয়ে এমনকি তোমার নিজের চেয়েও যখন আমাকে তুমি ভালোবাসলা এখন তুমি ইমানদার তাই এই হাদিসটিকে আমরা বললাম যে এটা হলো একটা প্রশ্নপত্র কার ইমান কতটুকু রয়েছে এটা পরীক্ষা করার জন্য এ হাদিস অন্যভাবে একটি আয়াত এসেছে আল্লাহ রাবুল আলমিন বলেন হেব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে উনি আমার অনুসরণ করো ইহবেব কুমল্লাহ আমার অনুসরণ করলেই অটোমেটিকভাবে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়াক ফিরুল্লাকুম দনুবাকুম আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন ওল্লাহ গফুর রাহিম তিনি হলেন ক্ষমাশীল এই আয়াতটিকেও বলা হয় আয়াতুল ইমতেহান পরীক্ষার আয়াত আসলে কি আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি আসলে কি আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ভালোবাসি যদি সত্যিই ভালোবাসি তাহলে প্রমাণ হবে আমার কাজকর্ম কতটুকু আমি আল্লাহ রাসুল সাল্লাহামকে অনুসরণ করলাম খুব আফসোসের সাথেই বলতে হয় আজকে আমাদের মুসলিম সমাজের এমন অবস্থা হয়ে গেছে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি বিভিন্ন তরিকায় বিভিন্ন মাঝাবে আমরা আজকে বিভক্ত হয়ে দুর্বল হয়ে গেছি মুসলিম সমাজ তো আমাদের এক একজন এক এক যে দলে যেই চিন্তায় যেই গোষ্ঠী যেই মতের রয়েছি সেটাকে এত বেশি ভালোবাসি সেখানে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশও কোনো কাজে আসে না যদি বলা হয় যে এই হলো আল্লাহ রাসুল সাল আলী হোসাল্লামের সহিবুখারির হাদিস তিনি এইভাবে এই আবাদত করেছেন আমরা খুব সহজেই জবাব দিয়ে দিই যা আমাদের মাঝাবে এই নিয়ম আছে আমরা খুব সহজেই জবাব দিয়ে দিই যে আমার তরিকায় এই নিয়ম আছে আমরা খুব সহজেই জবাব দিয়ে দিই যে আমার ইমাম সাহেব এই দিয়েছেন যদি এই জবাব এসে যায় তাহলে আমরা আল্লাহ রাসুল সাল্লামের নির্দেশকে প্রাধান্য দিলাম না আমাদের যেই প্রচলনের উপর রসম রেওয়াজের উপর চলে আসছি সেটাকে আমি প্রাধান্য দিলাম অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন উপরে যতক্ষণ না আমাকে বেশি প্রিয় মনে করবে প্রিয় মনে করা মানে কি মুখ দিয়ে খালি বলা প্রিয় হয়ে গেল আর এবাদতের ক্ষেত্রে তাকে অনুসরণ করব না যেই নিয়ম যেই চলনের উপর আছে সেটার উপরেই থাকবো এটা প্রিয়র পরিচয় কখনো নয় এটা মৌখিক ভালোবাসা এটা অন্তরের ভালোবাসা নয় এ ভালোবাসা হতে হবে অন্তর থেকে তাহলে আমি ইমানদার সত্যিকার বলে আমি প্রমাণিত হব প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন সত্যিকারীভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে আনুগত্যের দৃষ্টিকোণ থেকে তার অনুসরণের দৃষ্টিকোণ থেকে আমরা তাকে প্রকৃতভাবে ভালোবাসতে পারি সেই চেষ্টাই আমরা করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন লেখক রাহেমহল্লা এরপর একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি বুখারি এবং সহি মুসলিমে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন সালাহি তিনটি গুণ যার মাঝে রয়েছে সে আসলে ইমান এর যে একটা মজা ইমান এর যে একটা স্বাদ রয়েছে এই স্বাদ সে অনুভব করতে পারে কারণ প্রতিটি জিনিসের একটা স্বাদ আছে চিনির একটা স্বাদ আছে টকের একটা স্বাদ আছে এমনকি পানি এটারও একটা স্বাদ আছে যদি দুটো পানি আমার সামনে দেওয়া হয় একটা হলো লোনা পানি আর একটা হলো মিঠা পানি তাহলে আমি বুঝতে পারি যে এটা হলো এক এটা হলো আরে তা আমার যে ইমান আছে এই ইমানেরও একটা স্বাদ আছে এই ইমানেরও একটা মজা আছে কিন্তু আজকে আমরা হয়তো অনেকে ইমান এর স্বাদ এর মজা আমরা পাই না যার কারণে একজন মানুষকে যদি বলা হয় যে তোমাকে আমি একটা বড় ধরনের চাকরি দিব ইমান ইসলাম বাদ দিয়ে দাও তুমি খুব দ্রুত প্রস্তুত হয়ে যাই আমরা বা আছে কেউ যারা খুব দ্রুত প্রস্তুত ঠিক আছে আমি চাকরি তো পাবো আর এই ইমান ইসলামের কি দরকার মানে তার কাছে আসলে ইমান ইসলামের স্বাদ বলতে মজা বলতে কিছুই নেই যার কারণে সে যখন তখন এটাকে ছেড়ে দিতে প্রস্তুত আছে আজকে অমুসলিম মুসলিমদেরকে বিভিন্ন সুযোগে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে তাদেরকে কাদিয়ানি বানানো হচ্ছে এভাবেই যে তোমাকে আমি আবাসনের ঘর বাড়ি ইত্যাদি সব কিছু রেডি করে দেবো তুমি রেডি হয়ে যাও ইসলাম বাদ দাও আজ থেকে কাদিয়ানি হয়ে যাও সামান্য সুবিধার কারণে হয়ে যাচ্ছে তুমি খ্রিস্টান হয়ে যাও সামান্য সুবিধাতে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন অঞ্চল ডিস্ট্রিক্টে প্রচুর রয়েছে প্রিয় বন্ধুরা শুধু এটুকুই নয় কাদিয়ানি হওয়া বা খ্রিস্টান হওয়া এটা তো সম্পূর্ণভাবে ধর্ম ছেড়ে দেওয়া একজন মানুষকে যদি একজন ব্যক্তিও আহ্বান জানায় বা একটা যুবক সুন্দর যুবককে যদি একটা সুন্দরী যুবতী আহ্বান জানায় যা আসো তুমি আমার সাথে একটু বিনোদন করো কোনো কিছু সমস্যা নেই কেউ দেখবে না কেউ কিছু বলবে না কেউ কোনো শাস্তি দেবে না এই সুযোগ পেলে কয়জনেই বা এই সুযোগ বাদ দিবে কিন্তু এই সুযোগ বাদ দিবে সেই যার মাঝে ইমানের মজা রয়েছে যার মাঝে ইমানের স্বাদ রয়েছে সেই ইমানকে ছেড়তে চাইবে না হঠাৎ যদিও সে শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে যায় আবার সে সেই জিনিসটাকে সংশোধন করে নিতে চাইবে স্মরণ করুন ওই সেই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের যুগের কথা একজন মহিলা সাহাবি তিনি এ ধরনের অপকর্মে লিপ্ত হয়ে গেলেন শয়তানের প্ররোচনায় কিন্তু যখন শয়তান আক্রমণ করেছে তখন তো এত খেয়াল করেনি শয়তান যখন চলে গেছে খারাপ ঘটায় দিয়ে এখন তার মাথা গরম ভিতরে যেন আগুন জ্বলছে ভিতরে আগুন জ্বলছে যে আমি কি অপরাধ করেছি আল্লাহ রাসুল সাল্লামের কাছে আসে উপস্থিত হে আল্লাহ রাসুল সাল্লাম তা হেরনি আমি অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করুন আল্লাহ রাসুল সাল্লাম তার কথা যেন শুনছেন না আবার বারবার আসে সেই একই কথা আমি অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করুন দেখলেন যে সেই মেয়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে না তোমাকে পবিত্র করব ঠিকই কিন্তু এই অবস্থায় নয় এই অবস্থায় তোমাকে এই করলে আরেকজনকে হত্যা করা হবে তুমি অপরাধী সে অপরাধী নয় যাও তুমি বাচ্চা প্রসব করা পর্যন্ত অপেক্ষা করো বাচ্চা প্রসব করলেন প্রসব করে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে আসলেন কিন্তু ভিতরে আগুন জ্বলছে কি অপরাধ করেছি আমি আমার ইমানের উপর আমি আঘাত করেছি শান্তি পাচ্ছেন না তিনি অস্থির কবে আমার এই ভিতরের আগুনকে আমি ঠান্ডা করতে পারলে আমি শান্তি পাব দুনিয়ার কোনো প্রেস্টিজ তাকে থামাতে পারছে না কেউ কিছু বলবে এটা তাকে থামাতে পারছে না কারণ আখেরাতের আজাব হলো সবচেয়ে বড় আজাব দুনিয়ার আজাব কিছুই নয় তার তুলনায় বাচ্চা ছোট মায়ের দুধ খাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফিরিয়ে দিলেন যে না এ অবস্থায় তোমাকে এই করা হলে বাচ্চা বাঁচবে না অতএব বাচ্চা আর একটু বড় হোক যখন সে নিজে খেয়ে থাকতে চলতে পারবে তারপরে আসো তার ভিতরের আগুন নিপছে না নিজেকে ঠান্ডা করতে পারছে না যে কি অপরাধ করে ফেলেছি আবার বাচ্চা যখন বড় হলো একটু বড় বাচ্চার হাতে বেচারি একটা রুটির টুকরা দিলেন দিয়ে নিয়ে আসলেন আসে বলছেন যে হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বাচ্চা নিজে খেতে জানে এখন নিজে খেতে পারবে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি আল্লাহর আজাব থেকে কিভাবে রক্ষা পাব আমায় অপবিত্র আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল সাল্লাম নির্দেশ দিলেন বিবাহিত মানুষ যদি এই অপকর্মে লিপ্ত হয় তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা ইসলামের বিধান যেন সমাজে এই অপকর্ম বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের নির্দেশে তাকে সেই বাস্তবায়ন করা হলো সাহাবি মহিলা সাহাবি তিনি মারা গেলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তার যে তৌবা আল্লাহর কাছে সেই তৌবা যদি গোটা মদিনাবাসী তৌবা করতো তার চেয়েও যেন সেটা আল্লাহ রবুল্লা আলমীর কাছে আরো বড় কারণ সে অন্তর থেকে ইমানের যে স্বাদ পেয়েছে শয়তানের চক্রান্তে কিছু অপকর্মে অন্যায় লিপ্ত হয়ে গেল এরপরে যখন আবার শয়তান থেকে দূরে সরে এসেছে নিজে এটাকে থামাতে পারেনি আমরা যেটা বলছিলাম সেটা হলে ইমানের স্বাদ যদি কেউ ইমানের স্বাদ যার মাঝে থাকবে তাহলে সামান্য এতেই ইসলামকে ইমানকে সে কখনো বাদ দিতে পারে না প্রিয় বন্ধুরা এ পর্যায়ে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 BIC code I B O B G B বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়